জেগে ওঠো বাংলাদেশ জেগে ওঠো বাংলাদেশ মুক্তির সংগ্রাম হয়নি শেষ লাঞ্ছিত মানবতা শঙ্কিত জনতা ছেলে হারা মামার পাগল বেশ ছেলে হারা আমার পাগল বেশ জেগে ওঠো বাংলাদেশ জেগে ওঠো বাংলাদেশ মুক্তির সংগ্রাম হয়নি শেষ লাঞ্ছিত মানবতা শঙ্কিত জনতা ছেলে হারামা আমার পাগল বেশ ছেলে হারামা আমার পাগল বেশ জেগে ওঠো বাংলাদেশ জেগে ওঠো বাংলাদেশ প্রতিদিন বেড়ে যায় লাশের সারি প্রতিদিন ঘরে ঘরে গরু না হাজারি প্রতিদিন বেড়ে যায় লাশের সারি প্রতিদিন ঘরে ঘরে গরু না হাজারি বুলেটে বুলেটে ঝাঁঝরা গোটা বাংলাদেশ রক্ত মিছিলে জনপদ ভাসে লাশের উপরে জনপদ হাসে জালিমের রক্ত পিপাসা তবু অনিশেষ রক্ত নেয়া ছাড়া কিছু বোঝে না হয় না মানুষ মানবতা শোষক মানে না রক্ত নেয়া ছাড়া কিছু বোঝে না হয় না মানুষ মানবতা শোষক মানে না তাদের মনে কেবল হিংস্রতা বিদ্বেষ জেগে ওঠো বাংলাদেশ জেগে ওঠো বাংলাদেশ মুক্তির সংগ্রাম হয় নিশেষ লাঞ্ছিত মানবতা শঙ্কিত জনতা ছেলেহারা আমার পাগল বেশ ছেলে ছেলেহারা বাংলাদেশ জেগে ওঠো বাংলাদেশ মুক্তির সংগ্রাম ভয় নিশেষ জেগে ওঠো বাংলাদেশ মুক্তির সংগ্রাম হয় নিশেষ জেগে ওঠো